আকাশ হতে বৃষ্টি ঝরে কার করুণায় আকাশ হতে বৃষ্টি ঝরে কার করুণায় আল্লাহ তোমার দয়া ছাড়া নাই সীমানা আল্লাহ তোমার দয়া ছাড়া নাই কিছু নাই আকাশ হতে বৃষ্টি ঝরে কার বৃষ্টি ঝরে কার করুণায় আল্লাহ তোমার দয়া ছাড়া নাই সীমানা আল্লাহ তোমার দয়া ছাড়া নাই কিছু সাজিয়েছ এই ধরনী সুশোভিত করে বৃষ্টি ঝর ভিজি আমি থরে বিথরে সাজিয়েছ এই ধর সাজিয়েছ এই ধরনী সুশোভিত করে বৃষ্টি ঝড় ভিজি আমি ধরে ভিতরে দেখি প্রভু তোমার দয়া নদীর মোহনায় দেখি প্রভু তোমার দয়া নদীর মোহনায় আল্লাহ তোমার দয়া ছাড়া না খুশি মানা আল্লাহ তোমার দয়া চারা নাই কিছু নাই আকাশ হতে বৃষ্টি ঝরে তার করুণায় আকাশ হতে বৃষ্টি ঝরে তার করুণায় আল্লাহ তোমার দয়া ছাড়া নাই সীমানা আল্লাহ তোমার দয়া ছাড়া মৃত ভূমি পায় জীবন বৃষ্টি সুধা পে সবুজ শ্যামল রূপটি আমার আসে থাই ফিরে সবুজ শ্যামল রূপটি আমার আসে সেথায় ফিরে মৃত ভূমি পায় জীবন বৃষ্টি সুধা পে সবুজ শ্যামল রূপটি আমার আসে থাই ফিরে বুঝি শ্যামল দেখি প্রভু তোমার দয়া আকাশ নীলিমায় দেখি প্রভু তোমার দয়া আকাশ নীলিমায় আল্লাহ তোমার দয়া ছাড়া নাই সীমানা আল্লাহ তোমার দয়া ছাড়া নাই কিছু নাই আকাশ হাতে বৃষ্টি ঝরে কার দয়া চারা নাই সীমানা আল্লাহ তোমার দয়া চারা নাই কিছু নাই আল্লাহ তোমার দয়া চারা নাই সীমানা আল্লাহ তোমার দয়া চারা নাই কিছু নাই আল্লাহ তোমার দয়া চারা নাই সীমানা আল্লাহ তোমার দয়া চারা